ইন্দাল্লাহ ইতনা আশারা সারান ফি কিতাবিল্লাহ মিনহা আর বাতুন হুরুম এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন যে আল্লাহর নিকটে এক বছরে বারোটা মাস ইদ্দাতা শুহুর ইন্দাল্লাহ মাসের গণনা আল্লাহর নিকটে ইসনা আসার সাহারান ইসনা আশারা মানে বারো বারো মাস মিনহা আর বা আতুন হুরুম আল্লাহ তালা বলতেছেন এর মধ্যে চারটা মাস আছে অনেক মর্যাদাপূর্ণ সেই চারটা মাস একসাথে তিনটা জিলকাত জিলহাজ এটা হল আরবি বৎসরের শেষ দুই মাস আরবি বৎসরের শেষ দুই মাস জিলকাত জিলহাজ আর একটা হল আরবি বছরের প্রথম মাস এখন যে মাস শুরু হয়েছে মোহারম আজকে তিন তারিখ আরবি বছরের আরবি নতুন বছরের যে প্রথম মাস সেই মাসের তিন তারিখ এতদিন চলতেছিল চোদ্দশো একত্রিশ হেজরি এখন শুরু হল চোদ্দশো বত্রিশ হেজরি ইংরেজিটা আরো বেশি কারণ ইংরেজি মাস গণনা শুরু হয়েছে হজরত ঈসা আলাইসাল্লামের জন্ম থেকে ওনার জন্মের পাঁচশো সত্তর বছর পরে আমাদের নবী সাল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করেন ইংরেজিটা বেশি থাকবে বাংলা তো আসছে সংস্কৃতি থেকে এই মাসের কোনো গণনা ছিল না মোগল পিরিয়ডে শুরু হয় বাংলা মাসের গণনা মোগল পিরিয়ডে শুরু হয় তখন বাংলা মাসকে মুসলমানরা আরবির সাথে মিলে এক সমান রাখছিল এক সমান কিন্তু বাংলা মাস যেহেতু ইংরেজি মাসের মতো বাংলা বৎসরে ইংরেজি বৎসরের মতো তিনশো পঁয়ষট্টি দিনে আর আরবি বছর তিনশো পঞ্চান্ন দিনে যদিও তখন সমান করা হয়েছিল তো এই দিক দিয়ে বাংলা বছর বেড়ে গেল তিনশো পঁয়ষট্টি দিনে হয়ে গেল এই কারণে এখন আমাদের এই কয়েকশো বছরের ব্যবধানে বাংলার আরবির মধ্যে একটু পার্থক্য দেখা যায় বাংলার আরবি গত পনেরো ষোলো বছর হবে এই যে পার্থক্যটা হয়েছে যাতে এক সমান ছিল চোদ্দশো দুটা ঠিক আছে এরপরে খুচরাটা পার্থক্য হয়ে গেছে এই কারণে যে বাংলা বৎসর চোদ্দশো তিনশো পঁয়ষট্টিতে আর আরবি তিনশো পঞ্চান্নতে এই কারণে আরবিটা বেশি হয়ে গেছে তো বলতেছিলাম এই আরবি মাসের গণনা শুরু হয়েছে নবী আল্লাহ সাল্লাতাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন সেখান থেকে এখান থেকে শুরু করা হয় এটা অমরে ফারুকের জামানায় শুরু হয় দ্বিতীয় খলিফা অমরে ফারুক রাজিয়াল্লাহ জামানায় শুরু হয় অনেকে প্রস্তাব দিছিল রসুলের মৃত্যু থেকে শুরু করা হোক কেউ কেউ জন্ম থেকে শুরু করতে বলছিল তো জন্মের মাস যেহেতু আগের থেকে লিখে লিখে রাখা হয় নাই তিনি যে আল্লাহ রসুল হবেন এটা তার আগের থেকে লোকেরা জানে না ওইভাবে চূড়ান্ত লেখা ছিল না এখানে জন্মাত্য শুরু করা মুশকিল ছিল পাঁচশো সত্য তো ঠিক আছে তা আরবি কি ছিল কোন মাস কয়েকটা এখানে কল আছে মৃত্যুর থেকে এই জন্য নেওয়া হয় নাই বারবার রসুলের মৃত্যুকে স্মরণ করে মুসলমানরা মর্মহত হবে তো এতে তাদের ইবাদত বন্দীগীতে সমস্যার সৃষ্টি হবে মানুষ যদি সবসময় ভরাক্রান্ত থাকে মর্মাহত থাকে তো সে কাজকর্ম ঠিক মতো করতে পারে না এই কারণে ইসলামে কোনো জন্মবার্ষিকীও রাখা হয়নি মৃত্যুবার্ষিকীও রাখা হয়নি এই জন্য জন্মের তো মাসটা নির্দিষ্ট ছিল না আর মৃত্যুটা শোকের কারণ এটাও উনি নেন নাই দ্বিতীয় খলিফা ওমরে ফারুক রাজিয়াল তিনি কি নিলেন যেদিন তিনি মক্কা থেকে মদিনা আসলেন ওটা নিলেন কারণ ওইখান থেকে ইসলাম উত্থান শুরু হলো উন্নতি শুরু হলো ওখান থেকে শুরু করছে তো এই মহারাম মাঝে শুরু হলো চোদ্দশো বত্রিশ হিজড়ি এই মাসের আজকে তিন তারিখ ইংরেজরা তাদের নতুন বছর কবে শুরু হলো তা তারা মনে করে রাখে আবার যারা সাংস্কৃতিক হ্যাঁ, বিশ্বাস করে এটাকে পবিত্র মনে করে প্রত্যেকে বাংলা আসছে তারাও পয়লা বৈশাখীকে খুব স্মরণ রাখে কিন্তু পিছনে পড়ছি আমরা মুসলমানরা কবে আরবি বছর শুরু হলো স্মরণ রাখে না জানেও না অথচ মুসলমানদের জন্য আরবি বছর মাস তারিখ স্মরণ রাখা শরিয়াতে ফরজে কিফায়া কেউ না কেউ মনে রাখতেই হবে আর না বিভিন্ন ইবাদত তারা করতে পারবে না ঈদ উল আজহা দশ তারিখে হয় কারণ তারিখই করতে পারে না কবে চাঁদ উঠছে কবে এক তারিখ সে জানলো না দশ তারিখ ঈদ পড়বে কেন নয় তারিখ আরাফায় থাকতে হয় হজের গুরুত্বপূর্ণ খরচ তারিখের হিসাব না থাকে তো নয় তারিখ বের করবে কেমনে এই আসর আসলো এ দশ তারিখের অনেক ফজিলাত একদিনের রোজা দ্বারা আল্লাহ তালা পিছনের এক বৎসরের গোনা মাফ করে দিবেন এক বৎসর এই দিন যদি কেউ রোজা রাখে এই রোজা পড়বে সামনে শুক্রবার আশুরা রোজা পড়বে সামনের শুক্রবার তাহলে আল্লাহ তাকে চোদ্দশো একত্রিশ হিজড়ির পুরা বৎসরের গোনা মাফ করে দিবেন আর একবার কত জিনিস এসে গেছে তো এইসব কারণে আবার সবে বরাত এটা শাহবান চান্দের চোদ্দ তারিখ দিন গত রাত্রে আর তারিখই জানে না তো চোদ্দ তারিখ বের করবে কেমনে রমজানের রোজা এক তারিখ থেকে শুরু হয় রমজানের আর কেউ চাঁদ দেখে নেই কবে রমজান আর কবে এক তারিখ কেমনে বের করবে এই জন্য সমস্ত ইবাদত দেখা যেতেছে প্রায় ইবাদত চাঁদের সাথে জড়িত রমজানের এক এক দশকের এক এক ফজিলত ওই দশকগুলো বের করতে গেলে চাঁদের হিসাব লাগবে সওয়ালের অনেক ফজিলত জিলকত জিলহাস্ত সম্মানিত মাস জিলহাজের প্রথম নয় দিন তো এক একটা রোজা প্রথম আট দিনে এক একটা রোজার ফজিলাত এক বছরের আর নয় তারিখের ফজিলাত এক বছর রোজা দুই বছরের গুণাবাব সব তো মাস গণনার উপর এর জন্য এই হিসাব রাখা ফরজে কিফায়া যারা রাখবে তারা একটা ফরজ আদায় করার সমান সব পাবে একটা ফরজের দাম কত আপনার সারা জীবনের নফল যদি একসাথে করা হয় সারা জীবনে তো কখনো একটা ফরজের সমান হবে না কত কোটি কোটি নফল নিয়ে আছে ফরজের সমান হবে আপনি বিশ টাকার নফল নামাজ পড়লেন আর কিছু লোক জানা নামাজ পড়লো তাহলে বিশ রাখাত কেন দুই হাজার রাখাত নফল নামাজ পড়ে তো এক জানাজার সব পাবেন না সেটা নফল আর জানাজা হলো কি ফর্জে কে পায় অনেকে বোঝে না নফল পড়ে আসমান জমিন পার্থক্য এজন্য আমাদের উচিত যেহেতু আরবি মাস আরবি বছর আরবি তারিখের হিসাব রাখা আল্লাহ তালা ফরজে কেফায়া করে দিচ্ছেন কাজে এটা মোটামুটি একটা খোঁজখবর রাখা রাখার জন্য চেষ্টা করা কারণ মৃত্যুর পরে জানুয়ারি ফেব্রুয়ারিও চলবে না আর বৈশাখ জ্যৈষ্ঠ চলবে না সব হিন্দুয়ানি নাম আমরা যে সপ্তাহ সাতটা দিনের নাম বলি সব হিন্দুয়ানি শনি হিন্দুদের একটা দেবতার নাম রবি একটা দেবতার নাম সব একটা দেবতার নাম সব দেবতা কিন্তু তারা প্রথম আবিষ্কার করছে হিন্দুস্তান হিন্দুদের দেশ ছিল তারা এভাবে আবিষ্কার করছে এই মাসগুলো তাই সব হিন্দুদের দেবতাদের নাম কার্তিক এক দেবতার নাম আশ্বিন এক দেবতা সব দেবতার নাম এইগুলো মৃত্যুর পর চলবে না দেবতার নাম চলবে না সব দেবতা উদা হয়ে যায় সেখানে এই মহারাম সফর রবি রবি সানি এটা আল্লাহ কাছে কাজে লাগবে মৃত্যুর পরে কোন ভাষা কাজে লাগবে না শুধু আরবি ভাষা থাকবে এই জন্য এই বড় সবাবের আশায় সবাবের আশায় আরবি মাস সম্পর্কে নলেজ রাখা খোঁজখবর রাখা তা মুসলমানদের ইমানই দায়িত্ব বহুত ইবাদত এই আরবি মাস হিসাব রাখার সাথে জড়িত জড়িত হিসাব রাখতে হবে এই জন্য আমি কিছুটা ইতিহাস আপনাদেরকে শোনাইলাম এই কথাটা বলার জন্য যে আজকে ইংরেজি বছরের হিসাব খ্রিস্টানরা রাখতেছে বাংলা বছরের হিসাব হিন্দুরা রাখতেছে হিন্দুদের সাথে আমাদের মুসলমানরাও শরিক হয়েছে তো মুসলমানদেরটা কার দায়িত্ব দিবেন খ্রিস্টানরা রাখবে তারা রাখবে না হিন্দুরা রাখবে তা আমাদের দায়িত্ব কোরআন পড়ার দায়িত্ব কাকে দিবেন ইংরেজির তো নাপিতেও পড়তে পারে নিষেধ নাই করবে নাপিতের জন্য অনুমতি আছে যাও ইংরেজি পড়ো কোরআনকে পড়বে আপনার ছেলে কোরআন পড়বে না আপনার ছেলে জজ হবে জজ তো নাপিত হইতেছে জজ তো হিন্দু হইতেছে জজ তো গারো হইতেছে হিন্দুরা হইতে পারে কোরআনকে পড়বে ইবাদত কে করবে আজকে হাজার লোক পাওয়া যাবে মাদ্রাসা চান্দা দিতে রাজি আছে ছেলে দিতে রাজি নেই কেন ইংরেজরা কয়ে গেছে যে এই কোরআনের বিদ্যার কোনো দাম নেই আমরা সাত সমুদ্র তেরো নদীর ওপারতে যেটা আসছি এটার দাম আছে ইংরেজ তো ভাগছে তালিম তো রয়ে গেছে ইংরেজের হুকুমত এখন আর নেই আবার আসার ব্যবস্থা হয়েছে এই মুহূর্তে নেই বিভিন্ন এনজিওদের মাধ্যমে তাদের হুকুমত আর আসার ব্যবস্থা পাকাপোক্ত হয়েছে কিন্তু তাদের শিক্ষা রয়ে গেছে ওই শিক্ষার কারণে আমরা আসল শিক্ষা থেকে মাহরুম আমি তার দলিল পেশ করলাম যে আপনি হাজারো লোক পাবেন লাখো লোক পাবেন মাদ্রাসা স্ট্যান্ডার্ড দিতে রাজি আছে ছেলে চান দিবে না ছেলেকে আল্লাহটা পড়াইবে না ছেলেকে ইংরেজদের দেওয়াটা পড়াবে তার বেরোনে আল্লাহটার নাম হলো ফকিরা বিদ্যা আর ইংরেজদের বিদ্যার নাম হল দামি বিদ্যা এই হল মুসলমানদের ইমান বিশ্বাস এই মুসলমানদের সারা দুনিয়ায় কাফেরদের তারা মাইর খাবে না তো কে খাবে আল্লাহ এটা পিটানোর ব্যবস্থা করছেন মুসলমান নাম দিছ আর তোর আকিদা হলো কাফের আকিদা তোমার চেহারা কাফের চেহারা তোমার লেবাস ইংরেজদের লেবাস পিঠা আরো বেশি খাওয়া উচিত আমরা তো পিঠায় খাইতেছি দুনিয়াতে এটা কম মুসলমান নাম দিয়ে ভণ্ডামি করা যাবে না মুসলমান নাম দিলে আল্লাহ রাস্তায় চলতে হবে কারণ ভণ্ডামি করতে হলে সে কাছের হয়ে ভণ্ডামি করুক নাউজবিল্লাহ নাম দেবে আমি মুসলমান মুসলমান মানে আল্লাহকে মাননেওয়ালা আল্লাহর প্রত্যেকটা হুকুমের সামনে মাথা নত করে কোনো আপত্তি নেই তার নাম মুসলমান আমরা কোন হুকুমের সামনে মাথা নত করছি দেখাই এটা ভালো করে শিখছি ইমান শিখছি না ইবাদত শিখছি না হালাল রিজিকের মাস্তা শিখছি না বান্দার হক শিখছি না আত্মশুদ্ধি শিখছি পাঁচটা বিষয় শিখতে বলা হয়েছে ইমান শেখো ইবাদত শেখো হালাল রিজিক শেখো বান্দার হক শেখো আত্মশুদ্ধি শেখো কোনো লোক বলতে পারবে আমি পাঁচটা এটা ভালো করে শিখছি তাহলে আল্লাহর হুকুমের সামনে কোথায় আত্মনত করলাম ইংরেজদের সার্টিফিকেটের অভাব নেই আমাদের আর আল্লাহ সার্টিফিকেট আল্লাহ একটাই কিতাব নাজল করেছে কোরআন সহিগুর পড়ার তৌফিক নেই আমাদের এই হল মুসলমান এই জন্য পুরো দুনিয়াতে আজকে কাফেররা মারনেওয়ালা আর মুসলমানরা মার খানেওয়ালা কেন অনেকে আমাদের টাকা পয়সা কম আমাদের সেনাবল কম হাবি আবি বলে এর থেকে সাহাবিদের সংখ্যা অনেক কম তাদের জনশক্তি অস্ত্র শক্তি অর্থ শক্তি আমাদের তুলনায় হাজারো কম আজ পর্যন্ত আল্লাহ তালা তেল সম্পদ মুসলমানদের হাতে দিয়ে রয়েছে এখনো পর্যন্ত মুসলমানদের হাতে যতগুলো দেশ আছে এতগুলো দেশ কোন ধর্মের লোকদের কাছে নেই সে থাকলে লাভ হবে কি এই দেশগুলো যারা চালাইতেছে সব ওই ইংরেজদের তাবেদার ইহুদদের তাবেদার খ্রিস্টানদের তাবেদার দেশগুলো চালাইতেছে তাতেই ষাট সত্তরটা দেশ মুসলমানদের হাতে থাকার পরেও তাদের আপসে কোন মিল না থাকায় ইসলামের দৃষ্টিভঙ্গি কি ইসলামের দৃষ্টিভঙ্গি দুনিয়াতে ইসলামের নামে দুটা দেশ থাকতে পারবে না একটা দেশ থাকবে আর সবগুলো প্রদেশ এই নীতি দিয়ে আমেরিকা কত শক্তি দেখাই দিচ্ছে এই নীতি দিয়ে ভারত কত শক্তি দেখাই দিচ্ছে কিন্তু নীতিটা যাদের তারা মিসকিন তাদের ষাট সত্তরটা দেশ আছে কারোর সাথে কারো মিল নেই আর এক একজন দুশ্মন থেকে ডেকে আনতেছে আর এক মুসলমানরা মারার জন্য বিল তো নেই এটুক হলে তো হইতো আর এক কাফেরকে ডেকে আনতেছে আমার এখানে বিমান ঘাঁটি বানাও মানে আমার এই মুসলমান ভাইরে মারো এই মর্মে কাফের থেকে দাওয়াত দিয়ে আনা হয়েছে এই হল বর্তমান যুগে মুসলমানদের হালাত যাই হোক আমার বলার উদ্দেশ্য আল্লাহ তালা দিলহাজ মাসের পরে এই নতুন বছরে আমাদেরকে আর একটা মাস দান করেছে মহারম এই মাসে রোজা সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন রমজানের রোজার পরে রমজান শরীফের রোজার পরে আশুরা রোজা সবচেয়ে ফজিলাতপূর্ণ আর এক হাদিসে তিনি বলেছেন তোমরা আশুরার দিনে রোজা রাখো আমি আল্লাহর দরবারে আশাবাদী এতে তোমাদের পিছনের এক বছরের গোনা মাফ হয়ে যায় আর এক হাদিতে তিনি বলেছেন তোমরা আশুরা রোজা রাখো এবং এই রোজা রাখার ব্যাপারে ইহুদিদের সাথে পার্থক্য সৃষ্টি করো তারা শুধু আশুরা রোজা রাখে তোমরা এর আগে একটা যোগ করো অথবা পরে একটা যোগ করো ওদের থেকে পার্থক্য সৃষ্টি করো এই বলেছে আর এক হাদিসে তিনি বলেছেন নবী আলাইসালাম এই হাদিসটা নিয়ে অনেকে আপত্তি করছে আপত্তি করলো এটা জাল হাদিস না এটা হাসানলি গাইরিহি বলে হাদিসের পাঁচটা স্তর আছে চতুর্থ স্তর এগুলো সব হাদিস আর এর বাইরে হলে ওটা জাল হাদিস এটা চতুর্থ স্তরের হাদিস সেখানে আল্লাহ রসুল বলেছেন এই দিন তোমরা পরিবারের উপরে তৌফিক অনুযায়ী খরচ করো ভালো খানা দাও তো আল্লাহ তালা তোমাদেরকে সারা বছরই খায়ের বরকত দান করবে এবং আসরা শাব্দিক অর্থ এটা আসরা শাব্দিক অর্থ পরিবার পরিজনের জন্য হ্যাঁ ভালো খানার ব্যবস্থা করা ভালো ব্যবহার করা তাদের জন্য মঙ্গল কামনা করা শাব্দিক অর্থ কিন্তু এটা তো এই হাদিসগুলো পাওয়া যায় আশুরার ব্যাপারে তো এই রোজা রাখার জন্য সামনের শুক্রবার যেহেতু দশ তারিখ তো বৃহস্পতিবার রাত্রে সারি খেতে হবে খেয়ে এই রোজাটা রাখতে হবে এবং যে পারি আগে রাখব যার কোনো সমস্যা হয় শনিবারও রাখবো হয় বৃহস্পতিবার রাখবো অথবা শনিবার রাখবো আর কেউ যদি তিনটাই করে এটাও কোনো গোনা নেই বৃহস্পতিবার রাখলো মূলটা পড়ছে শুক্রবার এটাও রাখলো শনিবার রাখলো একসাথে কয়টা এটা আপত্তির কিছু নেই এভাবে রাখা যাবে তো আসর আর আমাদের কর্তব্য এই আর কর্তব্য কি আছে আর একটা কর্তব্য হল ইস্তেক ফার করা আশুরার দিনের পিছনে আল্লাহ তালা বহুত মানুষের তৌবা কবুল করেছেন অনেক মানুষের তৌবা কবুল করেছেন বিপদ থেকে মুক্তি দান করেছে যেহেতু তৌবা কবুল হওয়ার দিন এটা এই জন্য ইস্তেকফার করতে হবে এই দিনটা শুরু হবে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ইসলামে রাত আগে আসে রাত আগে আসে দিন পরে আসে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবারকে উর্দুতে বলে জুমা রাত বৃহস্পতির দিনকে উর্দুতে কি বলে জুমা রাত মানে এই দিনের পরে জুমার রাত আসতেছে আমরা বাংলাতে তো ভূতের নাম দেবতার নাম কিন্তু উর্দুতে দেখেন জুমারাত এই দিনটা আপনাকে মনে করাই দিচ্ছে যে এই দিনের পরে কি শুরু হয়েছে জুমার রাত শুরু হয়েছে জুমার রাত মানে কি জুমার দিনে রাত শুরু হয়ে গেছে কত সুন্দর নাম দিচ্ছে তো যাই হোক ফার করতে হবে আর এই দিনে ইমাম হুসাইন রাজিয়াল শহীদ হয়েছিলেন সপরিবারে এখান থেকে দিনের জন্য জান মাল কুরবানি করার একটা শিক্ষা নিতে হবে জামার জান মাল দিনের জন্য যে যতটুক কুরবানি করবে আল্লাহর দরবারে তার অতটুক দাম হবে আল্লাহর কাছে আপনার চেহারায় কোনো দাম নেই দুনিয়াতে একটা ফেস ভ্যালু আছে না তা আল্লাহর কাছে নেই কিন্তু বেশ ভ্যালু আল্লাহ কাছে নেই হ্যাঁ চেহারা কোনো দাম নেই আপনার সুন্দর বডির কোনো দাম নেই আপনি সৈয়দ বংশ কোনো দাম নেই হ্যাঁ শাহজাল লেমানের বংশ কোনো দাম নেই সেখানে দাম হবে যে আপনি আল্লাহর দিনের জন্য জান মালের কি কোরবানি পেশ করছেন কোরবানের উপরে আল্লাহ কাছে দাম হবে কে কতটা কোরবানি করছে হ্যাঁ আজকে তো আমরা ছেলে দেয় না মাদ্রাসায় অনেকে মাদ্রাসার পক্ষেও কথা বলে না বিরুদ্ধে বলে জঙ্গি তৈরি হয় ইহুদিরা শেখাই দিছে আমরা মুখস্থ করছি এসব স্লোগানগুলো ইহুদিরা শেখাই দেয় আর মুসলমানরা মুখস্থ করে দুটি সন্তান যথেষ্ট একটি সন্তান যথেষ্ট সব ইহুদিদের শেখানো স্লোগান এখন নতুন একটা স্লোগান দেখতেছি আমি অর্থ বুঝলাম না এটা বিভিন্ন দেখতেছি এই দেশকে দিয়ে কিছু হবে না দেশকে মায়ের মতো ভালোবাসুন প্রথম আলো এই দেশকে দিয়ে কিছু হবে না আর দেশকে উপর লিখছে মা আপনাদের নজরে পড়ছে কিনা জানি না দেশকে মা বলা এটা হিন্দু আনি আকিদা হিন্দুদের যে ছত্রিশ কোটি দেবতা আছে তার মধ্যে একটা হলো তার দেশ এটা একটা দেবতা আর প্রথম আলো কি করে হিন্দুদের পত্রিকা আমি জানি না হলে তো তারা তাদের হিন্দুয়ানি ধর্ম প্রচার করতেছে কিন্তু আর কয়েকদিন পর এটা মুসলমানদের স্লোগান হয়ে যাবে ওরা লিখে দেয় আর মুসলমানরা মুখস্থ করে কুফরি কালামগুলো লিখে দেয় আর মুখস্থ করার দায়িত্ব দিচ্ছে মুসলমানদের এরা তো ইসলামের কিছু মুখস্থ করে নাই এগুলো মুখস্থ করে তো বলতেছিলাম যে আল্লাহ তালা আপনার আমার জান মানের কুরবানি ডাকবেন আপনি কোরআনের শিক্ষাকে জঙ্গিবাদ বলবেন আর আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন আশা করা ভুল তো বেইমান হয়ে যাবে লোক কোরআনের শিক্ষা শিক্ষা যদি কেউ জঙ্গিবাদের শিক্ষা বলে জঙ্গি প্রযোজন কেন্দ্র বলে সে একদম ওই সেকেন্ডে বেইমান হয়ে যাবে একদম মোরতান ইসলামে তার কোনো অংশই নেই ফের না কাহানা কে আমি খবর না হই ফের না কাহানা কে আমি খবর না হই কিন্তু মরার পর কেউ দেখে আমার ইমান নষ্ট জাহার নামে দেখতে হবে তো সেজন্য ওলামা একরামকে দোষারোপ না করে এইসব কথা যে বেইমানি কথা ওলামার তো আমাদেরকে বলে নাই আমি বলে দিলাম মাদ্রাসা শিক্ষাকে জঙ্গিবাদ বলা বেইমানি কথা যে বলবে সে বেইমান হয়ে সরাসরি মোকাবেলা করা হয় আল্লাহর সাথে এবং আল্লাহ রসুলের সাথে আর এই শিক্ষার পক্ষে কথা বলা এই শিক্ষার সহযোগিতা করা আপনি হ্যাঁ আল্লাহ রসুলকে আপন করে নিলেন আল্লাহ তো আপনাকে তৌফিক দেয় আপনি এই শিক্ষার কিন্তু সহযোগিতা করতে পারলেন এই শিক্ষার খাদ্যম হইতে পারেন আপনি মনে করেন যে এই একটাই আপনার নাজাতের রসিল হয়ে যাবে আর কিছু থাকার না যদি আপনার ইমানটুকু থাকে আর কোরআনের শিক্ষার আপনি সহায়ক হয়ে থাকেন খাদেম হয়ে থাকেন তা আল্লাহর দরবার আশাবাদ আশাবাদী হইতে পারেন তাহলে এর ওসিলায় আপনাকে আপনার খানদানকে আল্লাহ মাফ করে দিবে এই শিক্ষার ওসিলায় আজকে ইসলাম টিকে আছে না সব মোরতাদ হয়ে গেছে মুসলমানরা সব মোরতাদ হয়ে গেছে বেইমান হয়ে গেছে এই কয়টা মৌলবি এখন আছে মাদ্রাসা আসতে বলে আপনার কিছু দিনের কথা শুনতে পেয়েছেন ইমান রক্ষা করার সুযোগ পেয়েছে আসুর আর এই একটা শিক্ষা আল্লাহ দিন টিকায় রাখার জন্য মাদ্রাসার জন্য যান মালের কুরবানি পেশ করতে হবে মাদ্রাসার পক্ষে কথা বলতে হবে বিরুদ্ধে বলে বেইমান হওয়া যাবে না মোটামুটি এই চারটেই করণীয় রোজা রাখা ইস্তেকফার করা যান মালের কুরবানি পেশ করা শিক্ষা নেওয়া পরিবার পরিজনের জন্য ওই দিনে ওই রাত্রে খরচ করা ওই রাত্রে খরচ করা এলো শরীয়তের পক্ষ থেকে করণীয় এর বাইরে আর যা দেখবেন খুব বিরাট মিছিল বের হবে ইমাম হুসাইনের নকল কবর বানানো হবে বহুত মুসলমানদের ছেলে পেলেও ওই দলে চলবে ওইখানে অনেকে মান্যত পেশ করবে হ্যাঁ পানি পান করাইবে কি কি করে না করে বাচ্চাদেরকে হুসাইনের নামে ভিক্ষা মাংতে বলে হুসাইনের হুসিনের ভিক্ষা সেটি করে এতে নাকি বাচ্চাদের হায়াত বেড়ে যায় কত বড় কুসংস্কার পুরা কাজগুলো বেদাত না যায় হারাম বা তার দ্বারা হায়াত বাড়বে কেমনে হায়াত কমতে পারে এর দ্বারা বাড়ার তো কোনো ব্যবস্থা নেই এখানে গোনার দ্বারা হায়াত কমে নেকির দ্বারা হায়াত বাড়ে হায়াত বাড়ার কি অর্থ হায়াত তো দাঁতেই থাকে কিন্তু আল্লাহ তাকে ওই হায়াতে এত কাজ করার তৌফিক দান করে একটা লোক ষাট বছর হায়াত পেয়েছে একশো বছর হায়াত পেয়ে লোকেরা যা না করছে ষাট বছর তাই করে গেছে তাহলে ষাট বছর পেয়ে কেমন যেন একশো বিশ বছর পেয়ে গেল হায়াত বাড়ার অর্থ কাজেই এই মিছিল আর তাজিয়াকে কেন্দ্র করে যা কিছু করা হয়েছে ছুরি মেরে নিজের শরীরকে রক্তাক্ত করছে এগুলো কোনো শরিয়াতে শিক্ষা হইতে পারে হ্যাঁ হুসাইন এগুলো শিখাইছে তিনি তো দিনের জন্য কোরবানি বেশ করছে এরা কি এই মিছিলে কি কোরবানি বেশ করছে পুরোটাই সেরেক বেদাত না জায়জ হারাম এদের দিনের কিছুই নেই এর মধ্যে দিনের ফায়দা হবে এদের বালুকানাও তো এর মধ্যে নেই এই মিছিল দেখার জন্য জড়ো হওয়া না যায় কোন গুনার কাজ প্রত্যক্ষ করা দেখা এটাও গুনার কাজ দেখাও যাবে আপনি জরুরি কাজে ব্যস্ত থাকবেন তো এই দিনে যত কুসংস্কার আছে এগুলো সব চালু করছে শিয়ারা তারা শোক পালন করে হুসাইন যে জন্য শহীদ হয়েছে ওটাতে নেই তারা শোক পালন করতেছে শোক শোক কাকে বলে কয়দিন যায় শোক বলা হয় শরিয়াতে সাজসজ্জা ত্যাগ করা সাজসজ্জা ত্যাগ করা এটা তিন দিন পর্যন্ত জায়েজ কয়দিন পর্যন্ত বাপ মারা গেছে তো তিন দিন শোক করতে পারে হুসাইন মারা গেছে কতদিন হয়েছে চোদ্দশো বছর হয়ে গেছে তো এখন আমি কেমনে করবেন এটা শোক সম্পূর্ণ না জায়েজ কাজ শুধু মহিলাদের জন্য স্বামীর এতেকালে চার মাস দশ দিন শোক পালন করার অনুমতি দেওয়া হয়েছে মহিলাদের জন্য স্বামীর এতেকালে চার মাস দশ দিন তারা সমস্ত সাজসজ্জা ত্যাগ করবে এরপরে আবার পড়বে এরপরে শোক যায় নেই চার মাস দশ দিনের পরে আবার তারা ভালো কাপড় ইত্যাদি পড়বে ওই কয়েকদিন বর্জন করতে হবে এমনকি বেস্ট যারা লিখছে এই চার মাস দশ দিন মহিলারা পান খেয়ে ঠোঁট লাল করবে না হ্যাঁ ঘন দাঁতের চিরুনি দিয়ে চুল আসাবেন হ্যাঁ মহিলাদের জন্য পুরুষের কোনো শোক এত লম্বা নেই পুরুষের বিবি মারা গেলে শোক পালন করতে হবে এরকম নেই বরং আহমদ বিন হাম্বল চার মাজাবের এক মাজাবের ইমাম ওনার যেদিন বিবি মারা গেল ওই দিন উনি বিবাহ করলেন একদিনও দেরি করলেন কেন উনি বললেন যে আমি একজন সক্ষম পুরুষ আমি এক রায় তো এইভাবে জীবন কাটাইব যে আমার বিবি ছিল না এটা একটা অপরাধ আল্লাহ নিকটে দোষ এই দোষ নিয়ে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই না কোন সক্ষম পুরুষ তার আন্ডারে বিবি ছিল না এটা অপরাধ আল্লাহর কাছে কেন ছিল না যদি তৌফিক থাকে কারণ তৌফিক নেই ভরণ পোষণের ভিন্ন কথা তফিক তাহলে থাকতে হবে আর না দোষ হবে তো এই চোদ্দশো বছরের শোকের কোনো অর্থ নেই এখানে এক ঘটনা শুনছিলাম একবার আরব জামাত আসছিল এখানে তো মিছিল দেখে বলে কিসের মিছিল এটা তো বলে ইমাম হুসাইনের শহীদ হওয়ার কারণে এরা শোক পালন করতেছে ওরা বলে এটা তো চোদ্দশো টাকা শহীদ হয়ে গেছে ওরা এটা এখন জানতে পারলো ইমাম হুসাইন তো চোদ্দশো তাকে শহীদ হয়ে গেছে এই লোকগুলো সবে মাত্র জানতে পারলো উনি শহীদ হয়েছে এতদিন কোথায় ছিল আশ্চর্য হয়ে গেল তারা এই মিছিল শোক মিছিল আর দেখে নেই কোনোদিন শোক মিছিল জায়েজ নেই ইসলামের শোক সভা জায়েজ নেই ইসলামের কোনো শোক সভা জায়েজ নেই ইসলামের কোনো অকাল মৃত্যু নেই যে ধন মরল ওইটা তার কাল অকাল না সব কুপুরি কথা অকাল মৃত্যু মানে এর মৃত্যু পরে হওয়ার দরকার ছিল আল্লাহ খেয়াল করে নাই আগে মৃত্যু দিয়ে দিচ্ছে না আলী আল্লাহ খেয়াল করে নাই উনি খেয়াল করছেন কত বড় শয়তানি কথা এইভাবে কত কুফরি কথা যে আমাদের দেশে চালু হয়ে গেছে পত্রিকায় প্রায় লিখতে দেখা যায় অমুক তিন দিন পর্যন্ত হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হ্যাঁ, কালকে দুপুরে বারোটায় মারা গেছে আরে বাবা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে কিভাবে মালাকুল মহজন মৃত্যু নিবে পুরা দুনিয়ার ক্ষমতা আছে এই লোক নাকি মৃত্যুর সাথে তিন দিন হতে পাঞ্জা লড়ছে লড়ে পরে হেরে গেছে এটা কুপুরি কথা মৃত্যুর সাথে পাঞ্জা লড়া সম্ভব না এইভাবে আমাদের বাংলা ভাষার মধ্যে আমরা সাহিত্য খাটাইতে যাই এই সাহিত্য খাটাইতে দেওয়া বলি এগুলো প্রায় সবই কুপুরি কথা তাহলে জিজ্ঞাসাবাদ করে সাহিত্য খাটাইবেন মানে ইমান চলে যাওয়ার আশঙ্কা আছে কখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়া যায় বহুদা কথা তো মহারামের করণীয় বর্জনেও আমি আপনাদের মধ্যে আরজ করলাম সর্বশেষ একটা কথা বলে শেষ করতেছি যে আমি কয়েক জমাই বলতেছিলাম যে বর্তমান যে শেয়ার বাজার এটা টোটাল হ্যাঁ, জুয়া হয়ে গেছে জুয়া বলছি কিনা সাক্ষী দেন হ্যাঁ বলছি এর পতন অনিবার্য ইসলামে আছে শেয়ার কিন্তু সেটার তরিকা হল কোম্পানি যখন লাভ ঘোষণা করবে বৈধ কোম্পানি লাভ ঘোষণা করবে তখন আপনার শেয়ারের দাম বাড়বে কোম্পানি যদি বলেন আমার লাভ হয়েছে তাতে আমার একশো টাকা শেয়ার একশো দশ টাকা হয়েছে এটা ঠিক আছে কোম্পানি যদি বলে লস হয়েছে আমার তো শেয়ারের দাম কমে যাবে এটা হলো ইসলামী শেয়ার এটা তো কেউ করতেছে না এখন যে শেয়ার বাজার প্রত্যেক দিন দাম বাড়ে আর দাম কমে কিন্তু কোম্পানি কিছু ঘোষণা করতেছে না আমার লাভ হয়েছে না লুস্কান হয়েছে কোম্পানি কিছুই বলতেছে না ওখানে কয়েকজন লাফালাফি করে দাম বাড়াইতেছে আবার দাম কমাই দিচ্ছে ওদের যে চেয়ারম্যান আছে ওদের বসে বসে হিসাব করছে দাম কমাই দেয় আবার পাঠাই দেয় চেয়ারম্যান যা এ করে এগুলো বসে বসে শয়তানি তো এই যে আপনি একশো টাকা শেয়ার হ্যাঁ এত হাজার টাকায় নিয়ে গেলেন এই টাকাটা কে দিবে আপনাকে কোম্পানি দিবে যে কোম্পানির শেয়ার কোন ব্যাংক দিবে কোন সরকার দিবে কোম্পানিতে বসে একশো টাকা শেয়ার এটা বছর শেষে হয়তো দশ টাকা বাড়তে পারে এখন এই স্টক এক্সচেঞ্জ কি করলো কৃত্রিমভাবে সংকট সৃষ্টি করলো অমুক কোম্পানির শেয়ার পাওয়া যেতেছে না বা কিছু দালাল খাড়া করে দিল দিয়ে চাহিদা সৃষ্টি করলো তো সবাই হুমড়িকায় পড়ল তারা একটা কৃত্রিম সংকট সৃষ্টি করে তার দালাল নিয়োগ করে ওই দামটা পাঠায় আর মানুষ হল হুজুগে যেই দেখে যে এখানে লাইন লেগে গেছে ও যে লাইন লেগে ভেড়ার পাল ভেড়া সম্পর্কে কিতাবে লিখছে একদম আগের কাতার যে ভেড়াটা আছে ও যদি কোনো কুয়ার মধ্যে পড়ে পিছনে সব ভেড়াগুলো কুয়াতে পড়বে ওরা কেউ খেয়াল করবে না যে কুয়া আরে পড়বো কেন এই বহাসে কেউ যাবে না যাদের আগের গুলো পড়তেছে ওরাও পড়বে এখানে তো মানুষের এই অবস্থা এখানে লম্বা লাইন এখানে দাও এটার দাম বাড়বে দাম তো বাড়বে আপনাকে টাকাটা কে দিবে আপনি চিন্তা করলেন না ডেলি দামটা কে দিচ্ছে যখন একটা চক্র আসে তারা এই কৃত্রিম চাহিদা সৃষ্টি করে করে দাম বাড়ায় একশো টাকা শেয়ার তিন হাজার টাকা হয়ে গেল চার হাজার টাকা হয়ে গেল চার হাজার টাকা বিক্রি করে দিল তারা দিয়ে টাকাটা নিয়ে চলে গেল তারপরে ওটা নব্বই টাকা এখন আপনাকে কে দেবে গতকালকার পত্রিকা দেখলাম যে বহুত লোকজন যে চেয়ারম্যানের সাথে দেখা করছে স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান তার অভিযোগ করছে আমরা রাস্তায় বসে গেছি রাস্তায় বসে গেছি তো বসবাই তো তুই হারাম কাজ করতে গেছো কোথায় বলো যে কোনো ভিত্তি আছে রাস্তায় বসতে হবে অভিযোগ করছে আপনি হঠাৎ করে একশো টাকা কমাই দিলেন কেন দশ বিশ টাকার কমান কিন্তু নিয়ম তো এইভাবে পড়ে যাবে এটা এবং বছরে এরা সবসময় তো আতঙ্কে থাকতে হয় আপনারা স্থিতিশীল স্থিতিশীল অবস্থা রাখতে পারেন না তা আতঙ্কে থাকতেই হবে তো কালকে দাম কমে দেয় কেন এবং তারা স্বীকার করছে তারা তো কোনো মশলা মশলা জানে না কিচ্ছু জানে না তারা স্বীকার করছে যে এটা তো এখন জোয়ার বাজার হয়ে গেছে আমরা তো আরো কয়েক বছর আগে ধরে করতেছি যখন তো ময়দানে কথা বলতেছি তখন তো বলতেছি জুয়া এটা এই লোকগুলো সর্বশান্ত হওয়ার পরে তারাও স্বীকার করছে যে কি হয়ে গেছে তো জোয়ার বাজার হয় নাই আগের থেকেই জোয়ার বাজার ছিল এটা কিতাবে ঘটনা লিখছে একজন বলতেছে অমুক জায়গায় এক লোক মদ খায় বেহুশ হয়ে গেছে মদ খায় বেহুশ হয়ে গেছে তো ওই জায়গায় একটা জ্ঞানী লোক ছিল সে বললো যে মদ খেয়ে বেহুশ হয় নাই বেহুশ হয়ে মদ খাইছে হুশ থাকা অবস্থায় কোনো মানুষ মদ খাইতে পারবে না হুশ মানে আকল আকল ঠিক থাকা অবস্থায় কোনো মানুষ মদ খেতে পারে না আগে বেহুশ হয়েছে তারা মদ খাইছে কিন্তু আমরা যে বলি মদ খাই বেহুশ হয়েছে না বেহুশ হয়ে মদ খাইছে আরো বেহুশ বেশি হয়েছে এটা জোয়ার বাজার হয় নাই জোয়ার বাজার ছিল এতদিন আমরা বলছি বুঝে আসে নাই এখন বুঝে আসছে আল্লাহ কোরআনে বলছেন হারাম পদ্ধতির যত আয় আছে আল্লাহ এটাকে মিটাই দিবেন হারাম পদ্ধতির যত আয় আছে আল্লাহ এটাকে মিটাই দিবেন এই জন্য এই সুদী লেনদেনের কারণেই বিমা ইন্স্যুরেন্স জন্মলাভ করছে বিমা ইন্স্যুরেন্স অস্তিত্বে আসলো কেন যখন ইহুদিরা ব্যাংক তৈরি করলো এই ব্যাংকটা সুদে ব্যাংকটা দুনিয়ার লোকেরা গ্রহণ করলো সেটা হারাম ইনকাম এই হারাম ইনকামের কারণে মানুষ বিরাট লসে পড়ে গেল ওই লসটা জনগণের কান্ধে দিয়ে তারা পুষিয়ে নেওয়ার জন্য কি আবিষ্কার করলো বিমা ইন্স্যুরেন্স আল্লাহ যে কইছে আমি হারাম ইনকামকে মিটাই দিব সুদকে মিটাই দিব ওই মিটানোর কারণে কিসের জন্ম নিচ্ছে বিমা ইন্স্যুরেন্স তা করেও কুল পাইতেছে না তা করার পরও আমেরিকাতে প্রচুর ব্যাংক দেউলি হয়ে গেছে তা করেও আখের রক্ষা পায়নি সব দেউলি হয়ে গেছে আমাদের গুলো হিসাব পান দেওয়া হয় সব দেউলি হয়ে যাবে যে কোনো ব্যাংকে আমি হিসাব পান দিবেন এটা দেউলিয়া হয়ে যাবে কেউ টান দেয় না এটা চলছে আজকে তো সমস্ত গ্রাহকরা বলে আমাদের টাকা ফেরত দেন কোন ব্যাংকের ক্ষমতা নেই টাকা ফেরত দেবে কোন ব্যাংকের ক্ষমতা নেই আপনার টাকা ফেরত দিবে দেউলিয়া হয়ে আছে কিন্তু একসাথে চায় না বলে প্রকাশ পায় বোঝা মিল দিয়ে চালাই দেবে এগুলো বাস্তব আল্লাহ কোরআনে বসে সুদকে মিটাই দিল এই শেয়ার বাজার যেভাবে চালাই দিছে ইসলামী তরিকায় না এটা এটাতে একদিকে জানের ক্ষতি হয় আতঙ্কের মধ্যে থাকে বাড়ে না কমে বাড়ে না কমে আতঙ্ক করতে করতে হ্যাঁ অনেকের হার্ট অ্যাটাক করে অ্যাটাক না করলে তো হার্টের রুগী হয় তো জানের ক্ষতি হয়ে গেল আর যখন দরপতন হয় তো জানেরও ক্ষতি হয় মালেরও ক্ষতি হয় তো জানও গেল মালও গেল হারাম পন্থায় লাভ হাসিল করতে যায় কি গেল জানও গেল মালও গেল এর জন্য আমি বলে থাকি যদি কোনো মুসলমান আল্লাহ শরিয়াত মানে অনেক অ্যাক্সিডেন্ট থেকে সে বেঁচে যাবে কোন মুসলমান যদি আল্লাহ শরিয়াত মানে আল্লাহ যারা হালাল করছে ওটা সে করে আল্লাহ যারা হারাম করছে ওই পথে সে যায় না এটি যদি কোনো মুসলমান করে অনেক ক্ষতি থেকে লোকসান থেকে সে কি থাকবে সেফ থাকবে কেমনে ক্ষতিগ্রস্ত আপনার ব্যাখ্যা জানার দরকার নেই হারাম আপনি এটা ছেড়ে দেন তারপর অনেক ক্ষতি থেকে বেঁচে যাবে স্বাস্থ্যের ক্ষতি মালের ক্ষতি সবকিছুর ক্ষতি থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখবেন তাহলে আপনাদের কাছে আবেদন থাকবে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আমরা বৈধ পথে থাকি হারাম পথ পরিহার করি এবং আসরা যে কর্তব্য বলা হলো দেখে নিজেরা আমল করি আমি পর্চা আনছি পরে আপনাদেরকে দেওয়া হবে এই পর্চা অনুযায়ী আমল করা আল্লাহ তৌফিক দান করেন বা আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলম